শুক্রিয়া আল্লাহ ফাকরবুল আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ সহি সুন্নতের নিয়ামত দান করেছেন এ সমস্ত নিয়ামত থেকে অসংখ্য মানুষ বঞ্চিত আছে ইমান থেকে বঞ্চিত আছে ইসলাম থেকে বঞ্চিত আছে তহিদ থেকে বঞ্চিত আছে আর যদি ইমান ইসলাম থাকে অনেকেই সন্ন্যত থেকে রসুল্লাহ সাল্লামের সঠিক রাস্তা থেকে নিয়ে আসা তরিকা থেকে দূরে আছে আল্লাহ ফাকরবুল আলমিনের এই জন্য লাখ লাখ শুক্রিয়া আদায় করি তারপরে দরুদ সাল্লাম নাজেল হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রতি যিনি আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন যিনি আমাদেরকে জানিয়েছেন যে জান্নাত হাসিল করতে হলে আমাদের করণীয় কি আর জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কেমন আখলাক আমল চরিত্র এবাদত বন্দেগী হওয়া উচিত কোন রাস্তার উপর আমরা থাকলে জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারবো এবং জান্নাতের রাস্তায় চলতে পারব গত বেশ কয়েক সপ্তাহে জাহান্নাম সম্পর্কে কয়েকটি আলোচনা হয়েছে আর শেষ আলোচনা গত আলোচনা ছিল যার বিষয়বস্তু ছিল জাহান্নামীদের সম্পর্কে যে জাহান্নামী কারা যাদের মধ্যে জাহান্নামে যাওয়ার গুণ রয়েছে বা জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে তারাই জাহান্নামী এ সম্পর্কে একটি আলোচনা যথেষ্ট নয় তারপরেও তাতেই আমরা আজ ক্ষান্ত করে আজকে শেষ আলোচনা করব এই সম্পর্কে তা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় কি আমরা জাহান্নাম থেকে কি করে বাঁচতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নেকারিমে বহু আয়াতে জান্নাত কেমন করে পাবেন এবং জাহান্নাম থেকে কি করে রক্ষা পাবেন এর রাস্তা সুস্পষ্ট করেছেন তাকে এক শব্দে যদি বলতে হয় তাহলে তা হচ্ছে ইমান এবং শতামল ইমান এবং শতামল এই ইমান আমল দিয়ে আজকের আলোচনা শুরু করব আল্লাহ ফাকরুল আলমিন কোরআন করিমের প্রায় পঞ্চাশের বেশি আয়াত বাহান্নটি আয়াত ইমানের সাথে সত আমলের কথা উল্লেখ করেছেন এছাড়া ইমানের কথা পৃথকভাবে আরো বহু আয়াতে আছে নেক আমলের কথা সৎ কাজের কথা পৃথকভাবে অনেক আয়াতে আছে ইমানের সাথে নেক আমলের কথা ইমান এবং শতামল ইমানের সাথে শতামল কারণ ইমান ভিতরের বিষয় ইমানের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে অর্থাৎ অন্তরে বিশ্বাস থাকা যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন অন্তরে বিশ্বাস থাকা যা তার রসুল সাল্লাহ আলী সাল্লাম বিশ্বাস করতে বলেছেন এই বিষয়টি অনেকে দাবি করতে পারে অনেকে দাবি করতে পারে সেই জন্য আল্লাহ ফাকরুল আলম সেই দাবির প্রমাণ পেশ করতে বলেছেন আর তার নাম হচ্ছে শতামল নেক কাজ ভালো কাজ ভালো কাজ বাইরে ফুটে ওঠে যদি আপনার ভিতরে ইমান থাকে তাহলে তার বহি প্রকাশ ঘটবে বাইরে ফুটে উঠবে এই সৎ আমলের মাধ্যমে নেক কাজের মাধ্যমে তা হচ্ছে ইতিবাচক এবং নীতিবাচক ইতিবাচক যে ভালো কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলমিন করতে বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লাম যেই ভালো আমলগুলি আদায় করতে বলেছেন সেগুলি করা আর নেতিবাচক যেসব কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন বাধা দিয়েছেন এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা এর নাম হচ্ছে নেক আমল খুব সহজ ভাষায় ইমান এবং নেক আমল যদি থাকে আল্লাহ ফাকরবুল আলম কোরআন করিম অনেক আয়াতে তার পরিণাম বলেছেন যে জান্নাত তার একটি আয়াত হচ্ছে সুরে কাহাফের একশো সাত নম্বর আয়াত সে শুরু কর ইন্নাল্লাজিন আমানু নিশ্চয়ই যারা ইমান নিয়ে আসবে ইমান নিয়ে আসবে ইমান নিয়ে আসা মানে আমরা একেবারে সাধারণ মানুষ যারা দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই বুঝে আমরা মুসলিম মানে ইমান নিয়ে এসছি মুসলিম মানে ইমান নিচ্ছে কিন্তু ইমানের পরিপন্থী বিষয় ইমান নষ্টকারী ভঙ্গকারী বিষয় যে রয়েছে যা অধিকাংশ মুসলিমদের জিন্দগিতে রয়েছে তাদের বিশ্বাসে অথবা তাদের আমলে তাদের কাজে সেগুলি সম্পর্কে তারা সতর্ক নয় যার ফলে তাদের অবস্থা ওই রকমই যেমন একটি লোক মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আর উজু করেছে তার আগে কিন্তু তারপর উজু করার পরে তার উজু আছে না নেই তার মনে নেই বা খেয়াল করেন সে উজু আছে মানে উজু করেছে এর আগে জন্মগত মুসলিম হয়েছে এই উজু করার মতো কিন্তু উজু করার পরে বেশ কিছু সময় গেছে এর মধ্যে উজু ভঙ্গের কোনো কারণ হয়েছে কিনা বায়ু সরেছে কিনা অথবা গাঢ় কোনো ঘুম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি যেসব উজু ভঙ্গের কারণ রয়েছে আর আমি এর আগে অনেকবারই বলেছি যে আমাদের মানুষরা উজু ভঙ্গের কারণ সম্পর্কে সজাগ এটা দশ বারো বছরের ছেলেও উজু কিসে ভাঙে হয়তো সহজে বলে দেবে নামাজ ভঙ্গকারী সম্পর্কে নামাজিরা সজাগ কিন্তু ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে অধিকাংশ মুসলিম সজাগ নাই অচেতন অথচ প্রথম জানা উচিত ছিল যে ইমান কিসে ভঙ্গ হয় কারণ ইমান যদি না থাকে ইমানই নষ্ট হয়ে যায় তাহলে উজু করে লাভ নেই ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে নামাজ পড়ে লাভ নেই সুতরাং ইমান মানে ইমান যেমন ইতিবাচক ইমান যা আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম বিশ্বাস করতে বলেছেন তার প্রতি বিশ্বাস করার নাম ইমান তেমনি ইমান নষ্ট করার বেশ কিছু কারণ রয়েছে যেই কারণগুলি থেকে বেঁচে থাকতে হবে এর জন্য আমার একটি আলোচনা আছে ইমান ভঙ্গকারী বিষয় নওয়াকজুল ইমান বা নওয়াকজুল ইসলাম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তাতে দশের বেশি কারণ উল্লেখ করা হয়েছে যে একজন মুসলিম হয়েও মমিন হয়েও তার ইমান ভঙ্গ হয়ে যায় যেমন উজু ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে যেমন নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন রোজা ভঙ্গ হয়ে রোজা নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার আগে আমাদেরকে জানতে হবে যে ইমান কি কারণে নষ্ট হয়ে যায় তো ইমান আমাদের সঠিক হইতে হবে ওই ইমানে যেন শির না থাকে ওই ইমানের সাথে কুফরির সংমিশ্রণ না থাকে ওই ইমানে যেন কপটতা না থাকে ওই ইমান শুধু মৌখিক দাবি না থাকে কাজে ওর প্রমাণ যেন আমরা দিতে পারি এবং যারা নেক আমল করেছে আল্লাহ ফাকরাবুল এখানে লক্ষণীয় বিষয় সলেহাত বলেছেন বহু বচন তার মানে একটি বা দুইটি নেক আমল করা যথেষ্ট নয় নামাজ পড়ছি তো কিন্তু বহুদিকে ঘাটতি যথেষ্ট নয় যাহার নাম থেকে বাঁচার ক্ষেত্রে যেমন আল্লাহ ফাকরাবুল আলমিনের শুধু একটি হক পাঁচ অক্ত নামাজ নাই আরো বহু হক রয়েছে রোজা রাখা জাকাত দেওয়া হজ করা ইত্যাদি ইত্যাদি ওই রকমই জাহান্নাম থেকে রক্ষার জন্য বান্দার হক রয়েছে সেসব বান্দার হকের ক্ষেত্রে সজাগ থাকতে হবে এবং সেই হকগুলি নষ্ট করলে হবে না সেই হকগুলি যথাযথভাবে আদায় করতে হবে তাহলে আল্লাহ পাকের হক আদায় করা এবং বান্দা মানুষের হক আদায় করার নাম হচ্ছে হাত নেই কামল করা সৎকর্মশীল ওই ব্যক্তি যেই ব্যক্তি পাঁচ অক্ত আল্লাহ ফেকরবুল আলমিনের সামনে দাঁড়িয়ে রুকু সেজদার মাধ্যমে পাঁচ অক্ত নামাজ আদায় করলো এইরকম অন্যান্য ফরজ অজেব আদায় করলো তার সাথে সাথে সেই ব্যক্তি বান্দার হক আদায় করলো মাতা পিতার হক আদায় করলো স্ত্রীর হক আদায় করলো স্বামীর হক আদায় করলো ছেলে মেয়েদের হক আদায় করলো ভাই বোনদের হক আদায় করলো প্রতিবেশীর হক আদায় করলো ইত্যাদি সেই ব্যক্তি হচ্ছে সৎ কর্মশীল সৎকর্মশীল মানে এই নয় যে দু চারটি জিনিস রয়েছে মাথায় টুপি রয়েছে মুখে দাড়ি রয়েছে বা সৎকর্ম পরে লোকটি সৎ না তাহলে সৎ কর্মের বিষয়টি আল্লাহ ফাকরুল আলমিন বহু বচন উল্লেখ করেছেন ওয়ামেলুসলেহাত যারা ভালো কাজগুলি সম্পাদন করল কানাত জান্নাতুল ফিরদৌসে নজুলা তাদের জন্য জান্নাতুল ফিরদৌসে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত সবচাইতে উচ্চ জান্নাত নবী করিম সাল্লাহাম বলেছেন যে যখন তোমরা জান্নাত চাইবে তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদৌস চাইও ফাইনাহ আলাহা সবচাইতে উঁচু জান্নাত এবং সবচাইতে নিয়ামতে ভরপুর জান্নাত সবগুলিতে নিয়ামত এমন কোন জান্নাতে গিয়ে আপনি টের পাবেন না যে না আমি কম নিয়ামতে আছি যেমন দুনিয়াতে টের পাচ্ছি যে আরে ভাই আমি কম বেতনে আছি নিচের পোস্টে আছি আমার উপরে অনেকে আছে হ্যাঁ, আমি একটু সমস্যা আছি অনেকে সমস্যা মুক্ত আছে এইরকম যে অনুভূতি দুনিয়া আছে সেখানে নিম্ন স্তরে থাকলেও সে অনুভূতি থাকবে না কারণ আল্লাহ ফাকরুল আলমিন সকল জান্নাতি সম্পর্কে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসকুম তোমাদেরকে জান্নাতে নিম্ন স্তরে জান্নাতিও যদি হও তাহলে তোমাদের মন যা চাইবে তাই দেওয়া হবে তাহলে সেখানে যদি আপনার অনুভূতি থাকে বুঝতে পারেন যে আমার চাইতে ওপরে অনেকে আছে তাহলে তো আমি তো অনেক নিয়ামত থেকে মহরুম আছি বা আমি তো নিম্ন স্তরে আছি তাহলে আপনার মনে একটা অশান্তি থেকে যাবে মনের চাহিদা পূরণ হবে না সেই জন্য আল্লাহ ফাকর বলছেন ওয়ালাকুম ফিহা তোমাদের জন্য ওই জান্নাতে মা তাস্তাহি আনফসকুম যা চাইবে তাই হবে আল্লাহ ফাকর কি বলছেন যে যারা ইমানের সাথে নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা করা হবে আতিথ্যের ব্যবস্থা করা হবে মেহমান নওয়াজের ব্যবস্থা হবে তারা জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্দুল আলমিনের মেহমান হবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ আকরবুল্লাম যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাসের মেহমান হওয়ার তৌফিক দান করেন সেই রকমের ইমান এবং নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে গুনহা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন এই নেক আমল সম্পর্কে বহু আয়ত রয়েছে এবং ইমান সম্পর্কে বহু আয়ত রয়েছে আল্লাহ ফাকরুল আলমিন সুরে আল ইমরান আয়ত নম্বর ষোলো তের সাত করেছেন আল্লাহ রব্বানা ইন্নানা আমান্না জাহান্নাম থেকে ওরা বাঁচতে পারবে যারা আল্লাহ ফাকরুল দরবারে বলে যে আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি তাহলে ইমান লাগবে ইমান ছাড়া হবে না ফাঁকফেরানা সুতরাং আমাদেরকে মাফ করে দাও ফাঁকফেরানা জুনুবানা আমাদের গোনা খাতা মাফ করে দাও ওয়াকিনা আজাবান নার এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো বাঁচাও আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে ইমান এবং নেক আমল নেক আমল সম্পর্কে আল্লাহ ফাকরমে আরাক আয়তে বলেছেন যে লাহম জান্নাত নাই দিন আমান ও আমিল যারা ইমান নিয়ে আসার পর নেক আমল করবে ভালো কাজগুলি করবে যা এর আগে বললাম যা আল্লাহ পাক করতে বলেছেন রাসুল করতে বলেছেন তা করা আর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকা তাহলে তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত রয়েছে জান্নাত নাই নিয়ামত ভরা জান্নাত রয়েছে সুহান আল্লাহ দুনিয়াতে কোন স্থান নিয়ামত ভরা নাই যতই বড় ব্যক্তি হোক না কেন যতই বড় নেতৃত্বের মালিক হোক না কেন আপনি টের পাচ্ছেন না যে তাদের অশান্তি আছে আপনি বুঝতে পারছেন না যে তাদের সমস্যা আছে তাদের টেনশন আছে তাদের পেরেশানি আছে কিন্তু আমার মনে হয় সাধারণ ব্যক্তির চাইতে অসাধারণ ব্যক্তির আরো বেশি পেরেশানি আছে নিয়ামত ভরা জান্নাত মানসিক নিয়ামত দৈহিক নিয়ামত হ্যাঁ সব রকমের নিয়ামত রয়েছে যা ইমানদার ইমান যে তাদের আছে এর প্রমাণ হচ্ছে যে আল্লাহকে তারা ডাকে আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়াবার তৌফিক হলে দাঁড়িয়ে নামাজ পড়ে ও কৌদান দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ে ও আলা জনবিহীম আর যদি বসে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে শুয়ে শুয়ে সালা তাদের করে এ হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমেনের ফরজ জিকির কারণ আল্লাহ ফাকরব নামাজকে কি বলেছেন জিকির বলেছেন ও আকিমিস সালাতা লে জিকিরি আমার জিকিরের জন্য আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাদ কায়েম করো ফরজ নেই আর যদি নফল থাকে আর সেই নফলে আবার যদি বিদাত থাকে তো বিদাত জাহান নামে যাওয়ার একটি মুখ্য কারণ মনে রাখবেন নবী করিম সাল্লাহামের তরিকা ছেড়ে দেওয়া এটি হচ্ছে জাহান নামে যাওয়ার মুখ্য কারণ এই জন্য জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে তৌহিদ হারা লোকেরা জাহান্নামী আর যারা সন্ন্যত হারা লোক বেদাতের রাস্তায় চলেছে তারা হচ্ছে জাহান্নামী তারপরে আসমান জমিনের দিকে দেখে চিন্তা করে যে এত বিশাল আসমান বিশাল জমিন বিশাল পৃথিবী সাগর মহাসাগর নদী নালা এমনিতে সৃষ্টি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে আমাদের খালেক স্রষ্টা এবং আল্লাহ পাক রব্বুল আলম এসব নিয়ামত আমাদের জন্য যখন তাহলে তার সুগ্রিয়া কিছু আদায় করতে হবে আপনাকে সামান্য কেউ কিছু দিলে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেন আপনার কোন বন্ধু যদি সামান্য একটা লুঙ্গি আপনাকে দেয় আরেকবার চিন্তা করেন যে ওর চাইতে ভালো কিছু আমাকে দিতে হবে আপনার বিবাহতে এসে কেউ যদি উপহার দিয়ে যায় তাহলে আপনি চিন্তা করেন না একবার আমাকে দিয়েছে আমাকে কিছু দিতে হবে আল্লাহ রব্বুলের অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন কিছুই দিতে চান না আপনি পাঁচক তো নামাজও দিতে চান না আর জান্নাত পাবেন এখানে আরেকটি বিষয় বলি জান্নাতের ক্ষেত্রে অনেকেই আজকালকার মুসলিমরা অনেকেই ইয়াহুদ্দিন আসাদের রাস্তা নিয়েছে কেমন করে ইয়াহুদ্দিন আসারা বলতো যে লাইয়াদ খোলাল জান্নাত ইল্লামান কানা হুদানাও না সারা আরে জান্নাত তো বরাদ্দ কার জন্য ইহুদিদের জন্য ইহুদিরা বলতো আর খ্রিস্টানরা বলতো জামাতের জন্য যদি আপনার আকিদা শুদ্ধ না করেন আপনি দিনের এলিম শিখা ফরোজ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না হাসিল করেন পাঁচ অক্ত নামাজ আদায় না করেন তারপরে যদি বলেন আরে আমরা মুসলিম আমরা জানো তোমরা তো হবে কি তাহলে এটি হচ্ছে ইহুদিদের চরিত্র অথবা খ্রিস্টানদের চরিত্র সুতরাং এমন অবস্থা যেন না হয় যে শুধু বড় বড় দাবি এবং উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু ইমান এবং আর নেকামল আপনার এই দাবির সাথ দেয় না দাবির সাথে সাথে দাবি তো নয় বরং আল্লাহ ফাকরুল রহমতের আশার সাথে সাথে আপনার ইমান এবং সৎ আমল ভালো হইতে হবে আল্লাহ পাককে বলে রব্বানা মা খালাক তাহাজা আল্লাহ তুমি এই আসমান জমিন সৃষ্টি করেছ অনার্থক সৃষ্টি করনি অনার্থক সৃষ্টি করনি আসমান জমিনে সৃষ্টি করেছ আমাদেরকে দিয়ে আবাদ করার জন্য এবং আমরা এই জমিনে আসমানের নিচে এই সব নিয়ামত পেয়ে তোমার এবাদত বন্দী করছি কিনা তোমার হক আদায় করছি কিনা এই পরীক্ষার জন্য আমার খালাক্তুল জিন্না ইনসা ইল্লা ইয়াবুতুন ইবাদতের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে সুবহানাকা আল্লাহ তুমি পাক পবিত্র ফাকিনা আজাব নার সুতরাং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো তাহলে জাহান্নামের আজাব থেকে এই লোকগুলি রক্ষা পাবে যাদের মধ্যে এই চরিত্রগুলি আছে এই নেক আমলগুলি আছে আল্লাহ পাক আরো বলছেন ঈশ্বরে আল ইমরানি বান্দাকে শিখাচ্ছেন যে এইরকম তোমরা দোয়া করো এবং এইভাবে নে কামল করো ইন্নাকে মন্তুদ খালি না আর আল্লাহ যাকে তুমি জাহান্নামে দিয়ে দিবে ফাঁকা দাকসাই তা সবচেয়ে বেশি লাঞ্ছিত পদদস্ত পদদলিত সেই ব্যক্তি সবচেয়ে বেশি দুর্গত ফাঁকা দেখা যায় তা অমাল আমিন আনসার আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না তারপরে আবার ইমানের দোয়া করব্বানা ইন্নানা সামেনা মোনাদিয়া ইমান আল্লাহ একজন আহ্বানকারীর কাছে শুনেছিলাম তিনি ইমানের জন্য ডাক দিয়েছিলেন মানব জাতিকে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই যুগ পাই অথবা কারো মাধ্যমে জানতে পারি যে রাসুল্লাহ সারা জাহানের মানুষের জন্য এসেছিলেন আমাদেরকে হৃদায়ত করে গেছেন সুতরাং আমাদের সেই পথে থাকতে হবে যেই পথ আল্লাহ প্রদত্ত পথ আন এবং তিনি বলেছিলেন তোমরা তোমাদের রবের প্রতি ইমান নিয়ে আসো আমান্না না আল্লাহ ইমান নিয়ে এসেছিলাম তাহলে ইমান হচ্ছে জাহান্নাম থেকে রক্ষার প্রথম উপায় আমান আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদের পাপগুলিকে মোচন করে দাও এবং আমাদেরকে সৎ লোকদের সাথে মৃত্যু দান করো এই হবে মমিন মুসলিমদের চরিত্র এবং প্রত্যেক ব্যক্তি যেই ব্যক্তি জাহান নামের আগুন থেকে রক্ষা পেতে চায় আজকাল অনেকে হালকা বিষয় মনে করে যারা হালকা বিষয় মনে করে জাহান নামের ব্যাপারটি হয় তাদের বিশ্বাস নেই আর যদি বলেন না না আমার পরকালে বিশ্বাস আছে তেমতে বিশ্বাস আছে জান্নাতে বিশ্বাস আছে নামে বিশ্বাস আছে তারপরেও যদি এই রকম ধৃষ্টতা থাকে যে একদিন তো জান্নাত পাবো যেমন ফাসেক অনেক মুসলিমদের এ ধরনের কথা বলতে শোনা যায় একদিন তো জান্নাত পাবো মুসলিম যখন নামাজ রোজা করছি যদিও গুণা করছি যদিও সুদ ঘুষ খাচ্ছি হারাম করছি অন্যায় কাজ করছি আমরা ভুল করছি একদিন তো জান্নাত পাবো তাদেরকে বলি যে একদিন দুই দিন জাহান নামে থাকার কথা নয় কতদিন পরে জান্নাত পাবেন জাহান নাম থেকে এই সব বিষয় নাই আপনি দুনিয়াতে নিজেকে পরীক্ষা করেন যে আসলে কথা কি অন্তর থেকে বলছেন আপনি এক মিনিটের জন্য আধা মিনিটের জন্য দশ বিশ সেকেন্ডের জন্য আগুনে আপনার আঙুলটা দিয়ে দেখেন রাজি হবেন কখনো রাজি হবেন না কারণ চোখের সামনে আইনুল ইয়কিন দৃঢ় বিশ্বাসের সাথে দেখতে পাচ্ছেন যে আগুন সামনে আছে আর এই আগুন আমার আঙুলকে জ্বালিয়ে দেবে এইরকম বিশ্বাস হতে হবে জাহান্নামের উপর এইরকম বিশ্বাস হতে হবে জান্নাতের নিয়ামতের উপর তাহলে ইমান হবে আর আপনার নামে তো বলছেন যে বিশ্বাস আছে নামে তো বলছেন যে মুসলিম কিন্তু আসলে আপনার আখলাক আমল আপনার আচার আচরণ আপনার চলার পথ প্রমাণ করছে যে না আপনার আসলে বিশ্বাস নেই আল্লাহ পাক আমাদেরকে যেন অন্তরে ইমান মজবুত করার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে যেন না জানতেন ইমান এবং নেক আমলের বিষয়টি বলার পরে সবচাইতে ভালো নেক আমল এবং সবচাইতে বড় নেক আমল যেটি প্রত্যেকের ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক রাখে তাতে কারো সাহায্যের প্রয়োজন করে না কি আমার সাথ দিল দিল না আপনার সহযোগিতা করলো করলো না না হলে পারলাম না দেশবাসী সাথ দিল না ভাই এলাকার লোক সাথ দিল না গ্রামের লোক সাথ দিল না এইসব বিষয় নেই সেখানে কারণ আমাদের দেশের মানুষরা আবার রাজনীতি বেশি বুঝছে তাই না সে ইসলামের রাজনীতি হোক মানে ইসলামের নামে হোক আর গাইর ইসলামী পেটের জন্যই হোক গদির জন্য হোক রাজনীতি বেশি বুঝে সুতরাং তারা ব্যক্তি জীবনের ব্যাপারটিকে উপেক্ষা করে দিয়ে ওই বড় বড় চিন্তা করে যে না দিন কায়েম করতে হবে আর একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে সবকিছু সংশোধন হবে আরে এত বড় চিন্তা কেন করছেন যেখানে হাজার হাজার লোক সাপ যদি দেয় কিন্তু আপনার যে বিরোধীরা আছে তারা আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছিতে দিচ্ছে না কথা সত্য নয় আপনি যদি সাথে দশ হাজার লোক পান দশ হাজার কি এক লক্ষ লোক পেয়ে যান যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে একবারে সেই ক্ষেত্রে আমি ইসলামিক আইনের বাস্তবায়ন করবো পারবেন পারবেন না কারণ এক লক্ষ যদি আপনার সমর্থনে থাকে তাহলে লক্ষ লক্ষ বহু লক্ষ আপনার বিরোধী আছে কিন্তু এমন একটি এবাদতের কথা বলছি যেটি জান্নাতে যাওয়ার মূল কারণ এবং জাহান্নাম থেকে বাঁচার হচ্ছে মুখ্য কারণ জাহান নাম থেকে বাঁচতে হলে সেই এবাদত আদায় করতে হবে এবং সেই এবাদত আদায় করার জন্য আপনার কারো সহযোগিতার প্রয়োজন নেই কেউ সাহায্য করবে তাহলে পারবেন এমন কথা না সে এবাদত হচ্ছে পাঁচ অক্ত সলাত পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে আপনি যে কোনো প্রতিকূল অবস্থায় থাকেন আপনি নামাজ আদায় করতে পারবেন মসজিদে নেই বাড়িতে আদায় করতে পারবেন যদি এরকম পরিস্থিতি হয় কোথাও মসজিদে যেতে পারছেন না ভয় ভীতি রয়েছে আপনি বাড়িতে আদায় করতে পারবেন যেখানে আছেন সেখানে আদায় করতে পারবেন দাঁড়িয়ে পারছেন না বসে পারেন বসে না শুয়ে পারবেন হ্যাঁ রণক্ষেত্রে জিহাদের ময়দানে রসুরাম শুধু নয় তার সাথে সাথে সাহাবাইকের আমরা তো নামাজ আদায় করেছেন না কোরআনে করিমে সলাতুল খৌফের বিধান রয়েছে নবী করিম সাসম হাদিসে ফিখের কিতাবে সলাতুল খৌফ ভয়ভীতির নামাজ শত্রু যখন সামনে আছে শত্রুর পিছনে আছে কেমন করে নামাজ আদায় করতে হবে তার শিক্ষা দেওয়া হয়েছে তার মানে নামাজ কোন অবস্থায় ছেড়ে দিলে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে বুঝতে পারছেন আপনি যে আমি একজন মুসলিম আপনি পাগল নন এবং আপনি বেহুশ নন হুঁশ হারিয়ে দেননি সেন্সলেস হননি তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার সলাদ ফরজ রয়েছে এই সলাদ হচ্ছে জান্নাত পাওয়ার মূল উপায় এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য সলাতের কোনো বিকল্প নেই যার সলাত নেই যদি সমস্ত আমল ঠিক থাকে তবু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না তবু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন সমস্ত আমল ঠিক আছে মাতা পিতার খেদমত ঠিক আছে মাশা আল্লাহ স্ত্রীর সাথে অমায়িক ব্যবহার মাশা আল্লাহ মহিলা স্বামীর অত্যন্ত ভালো সেবা করে কিন্তু নামাজ পড়ে না পাঁচ চার তিন মাঝে মধ্যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহ ফাকরাবুল আলমী এই নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআন করিমে সালাত এবং সালাম একশোর বেশি জায়গায় নামাজের কথা উল্লেখ করা হয়েছে সুরায় মোমেনুনের প্রথম আয়াত থেকে শুরু করে দশ বারো আয়াত পর্যন্ত আল্লাহ ফাকরাবুল মমিনদের যারা জান্নাতি তাদের বেশ কিছু গুণ উল্লেখ করেছেন সেখানে এই কয়েকটি গুণের মধ্যে দুইবার করে সালাতের কথা বলেছেন শুরু করেছেন কি দিয়ে নামাজ দিয়ে সলাদ দিয়ে কাদ আফলাহাল হোম ফি সলাতহিম খাসেউন যারা নামাজে বিনয়ী তারা তারা সফল কাম শেষখানে আল্লাপা কি বলছেন আল্লাহ সলাতহিম ইহাফিজুন যারা নামাজের কি করে হেফাজত করে তাই নামাজের হেফাজত করা নামাজে খুশু খুজু নামাজে বিনয়ী হওয়া নামাজ দুইবার করে আল্লাহ সাতটি গুণ বর্ণনা করছেন তার মধ্যে দুইবার করে নামাজের কথা বলে আল্লাহ উল্লেখ করেছেন তারপরে কি বলছেন উলাইকাহমুল ওয়ারিসুন এরাই তো ওয়ারিস কিসের ওয়ারিস আল্লাহ আল ফিরদৌস জান্নাতের ওয়ারিস এরা জাহান কখনো যাবে না এরা হচ্ছে ফিরদৌসের অধিকারী ফিরদাউসের উত্তরাধিকারী আল্লাহ পাকে তো যেন ফিরদৌস তৈরি করে রেখেছেন ওই কাফেররা ওই বেনামাজিরা ওই পাপিষ্টরা যখন জাহান নামে যাবে ওদের জায়গাগুলির ওয়ারেস হবে এই নামাজিরা ওয়ারেস সম্পর্কে তাফসির কানগর বলেছেন আল্লাহ পাকে ওয়ারেস কেন বললেন আপনি আপনার নিজের জায়গা পাবেন নিজের জায়গা পাবেন জান্নাতে আপনি ওয়ারেস ওয়ারেস মানে তো উত্তরাধিকারী হয় তো কারো হ্যাঁ আপনি উত্তরাধিকারী হয়েছেন তো এই ক্ষেত্রে এই বিষয়টি মনে রাখবেন যে অসংখ্য লোক আছে তারা যদি সৎ আমল করতো ওই জায়গাগুলি জান্নাতে পেত আল্লাপাক ওই রকম জান্নাতে জায়গা তৈরি করে গেছে এই জন্য জান্নাতে জান্নাতে যাওয়ার পরে বহু জায়গা খালি থেকে যাবে থাকবে না যখন ওই লোকগুলি তাদের কুফরির কারণে সিরকের কারণে তাদের বিদাতের কারণে তাদের পাপের কারণে তাদের কবিরা গুনার কারণে জাহান নামে চলে গেল তখন তাদের জায়গাগুলির উত্তরাধিকারী হবে কারা যারা পাপ মুক্ত যারা জান্নাতের অধিকারী তারা ওই জায়গাগুলির ওয়ারিস হবে ওরা চলে গেছে ওদের জায়গাগুলি ওয়ারিস হবে আপনার গ্রাম থেকে যদি আল্লাহ না করে এইরকম কোনো অসুবিধা হইল বেশ কিছু লোকজন এই জায়গায় ছেড়ে দিয়ে যান নিয়ে পালিয়ে চলে গেল তাহলে ওই জায়গাগুলির যারা থাকবে তারা ওয়ারিস হবে হয়েছে এইরকম মানব জাতির ইতিহাসে বহু ঘটনা এরকম ঘটেছে ছেড়ে দিয়ে চলে গেছে বিপদ আপদের সময় ছেড়ে বিনা পয়সা ছেড়ে দিয়ে চলে গেছে সেগুলো ওয়ারিস হয়েছে পরবর্তী লোকেরা পাঁচ অক্ত নামাজের হেফাজত করার কথা আল্লাহাক সুরায় মোমেন উল্লেখ করেছেন সুরায় মারে আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াত নম্বর বাইশ থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত উল্লেখ করেছেন ইল্লাল মুসাল্লিন বলেন তবে মুসাল্লি নামাজি জান্নাতি তারপরে তাদের বেশ গুণ বয়ান করেছেন প্রায় নয়টি গুণ এখানে বয়ান করেছেন তার মধ্যে দুইটি গুণ হচ্ছে নামাজ সম্পর্কে ইল্লাল মুসাল্লিন আল্লাহ আলা সাল্লাহ দায়মন সর্বদা নামাজ পড়ে সব সময় পাঁচ অক্ত নিয়মিত নামাজ পড়ে আর শেষে বলেছে নামাজের হেফাজত করে তারপরে আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ করছেন যে উলাই কাফি জান্নাতিম মুকরামুন এরা জান্নাতে সম্মানিত হবে তাহলে এরা জাহান্নাম থেকে নাজাত পাবে এদের জন্য জাহান্নাম নয় জাহান্নাম এর বিপরীত যাদের চরিত্র তাদের জন্য আল্লাহ বলেছেন যেমন ওয়ারেস ফিরদৌসের ওয়ারেস এখানে বলেছেন এদেরকে জান্নাতে সম্মানিত করা হবে হাদিস যদি বলা হয় যে নামাজিদের জন্য জান্নাত তাহলে এই আলোচনা শেষে আরো দু এক ঘন্টা লাগবে সেই হাদিস গুলি পেশ করতে এক দুটি হাদিস আমি পেশ করছি নবী করিম সাল্লা সাদ করেছেন শুধু দুইটি নামাজ সম্পর্কে মান সাল্লাল বারদাইনে দেখালা জান্নাত সহিব খালির হাদিস যেই ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে সেই ব্যক্তি দেখালা জান্না জান্নাতে যাবে জান্নাত থেকে তাহলে বাঁচবে এই দুই ঠান্ডার সমান সময়ের নামাজ কি হ্যাঁ ফজর এবং আসর ফজর এবং আসর কেন আল্লাহ বললেন নবীলাম বললেন ফজর আসর কথা তার মানে দুই অক্ট নামাজ পড়লেই চলে হ্যাঁ এই জন্য বলা হয়েছে যে এই সময়গুলি গাফিলিতের সময় ঘুমের সময় অথবা যারা হাট বাজারে থাকে তাদের আসরটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সময় সুতরাং এই দুইটি নামাজের যদি হেফাজত কেউ করে নেই মানুষ আল্লাহ আসর এবং যদি ফজর পড়ে নাই তাহলে সে অবশ্যই বাকি জোহর মাগরে বেশা পড়বে দেখালাল জানা সে জান্নাতে যাবে নবী করিম সাল্লাম আর একটি হাদিস লাইয়ালে জান্নার কখনো জাহান্নামে যাবে না তাহলে জাহান্নাম থেকে বাস বাঁচার উপায় জাহান্নাম থেকে রক্ষার উপায় লাইয়ালে জান্নার জাহান্নামে কখনো যাবে না দাখিল হবে না কে মানসাল্লা কাবলা তলুই শামসে ও কাবলা গরু বিহা যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগের নামাজ আদায় করবে এবং সূর্য অস্ত বাস্তব মানসাল্লাহ কাবলা তুলু ইসলাম কাবলা করবে বেহা সূর্য অস্ত হওয়ার আগের নামাজ আদায় করবে মানে ফজর নামাজ এবং আসর নামাজ আদায় করবে আল্লাহ ফাকর আমাদেরকে পাঁচ অপ্ত নামাজ আদায় করো তৌফিক দান করেন এই বিষয়টি সংক্ষেপ করে এখন আপনাদের সামনে বলবো জাহান্নাম থেকে রক্ষার আরেকটি উপায় হচ্ছে কাবিরা গোনা থেকে বেঁচে থাকা আর জাহান্নামীদের সম্পর্কে যখন আলোচনা করা হয়েছে তখন এই কথাই বলা হয়েছে জাহান্নামীদের চরিত্র হচ্ছে কাবিরা গুণা করা সেই জন্য আল্লাহ ফকরাবুল্লাম তাদেরকে জাহান্নামে দেবে তাহলে আপনাকে যদি জান্নাতি হইতে হয় জাহান্নাম থেকে নাজাদ পেতে হয় তাহলে আপনাকে কাবিরা গোনা মুক্ত হইতে হবে কাবিরা গোনা মুক্ত হইতে হবে এক কথাই যত কাবিরা গোনা আছে মুক্ত হইতে হবে কাবিরা গোনা সম্পর্কে ইমাম জাহাবি রহমতুল্লাহ এর একটি কিতাব আছে কোরআন এবং হাদিস থেকে প্রায় সত্তরের বেশি কাবিরা গোনা তিনি উল্লেখ করেছেন ফরজ অজব ছাড়া কাবিরা গোনা আর হারাম নাজাজ কাজ করা কাবিরা গোনা এই কাবিরা গোনাগুলি উল্লেখ করেছেন এই কাবিরা গোনা থেকে বাঁচতে হবে আল্লাহ কোরআন করিম এরশাদ করেছেন ইন তাজতানিবু কাবা ইরামা তুনহাউন আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম নুদখিলকুম মুদখালান করিমা তোমরা যদি বেঁচে থাকো ওইসব কাবিরা গোনা থেকে আল্লাহ নাম ধরে বলেছেন তাহলে আল্লাহ পাক কত দয়াবান আর হামুর রাহিমী আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মানুষ চাইতে মানুষের চাইতে বেশি জানেন আপনার চাইতে আপনার সম্পর্কে আমার চাইতে আমার সম্পর্কে আমার রব বেশি জানেন তাই আল্লাহ পাক বলছেন আমার বান্দা মানুষ সাগিরা ছোট গোনা থেকে বাঁচতে পারবে না তাই আল্লাহ পাক এই শর্ত লাগাননি যে সাগিরা থেকেও বাঁচতে হবে না হলে জাহান্নামে চলে যাবে তবে হ্যাঁ, হ্যাঁ মান মর্যাদা ঘটে যাবে অথবা কিছু শাস্তি হয়ে যেতে পারে খুব বেশি যদি সাগিরা হয় সেটা কাবিরার দিকে চলে যাবে নেবু যেসব কাবিরা গোনা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেসব থেকে তোমরা যদি বেঁচে থাকো আনকম সাইয়াত তোমাদের গোনাগুলি মোচন করে দেবো মানে সাগিরা গুলিকে মাফ করে দেব অনুদ্খেল কুমুদ খালান এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবিষ্ট করব দাখিল করব। সম্মানিত স্থান হচ্ছে জান্নাত জাহান্নাম থেকে আল্লাহ পাক তাহলে রক্ষা করবেন যদি কাবিরা গুনহা থেকে বেঁচে থাকেন আল্লাহ ফাকরবুল আলম এই ছিল সুরান নেসার আয়াত নম্বর একত্রিশ আরেকটি আয়াত আল্লাহ ফাক সুরান নাজমে এরশাদ করেছেন মমিন সৎকর্মশীল ওরা যারা কাবিরা থেকে বেঁচে থাকে কাবাইর আল বড় গুনা থেকে বেঁচে থাকে এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে জেনার কাছে নেই তারা সমকামিতার কাছে নেই জি নোংরা ফিল্ম উলঙ্গ ফিল্ম ব্লু ফিল্ম দেখার কাছে নেই এগুলি হচ্ছে ফাহিস নির্জনতা মহিলাদের সাথে নির্জনতা অবলম্বন করে ভাবির সাথে শালির সাথে ওইসব কাজ তাদের না এসবে নেই তারা অশ্লীলতাই নেই তারা অশ্লীলতার ব্যবসাও করেন না ব্লু ফিল্মের সিডির ব্যবসা হ্যাঁ অশ্লীল গান বাজনার ব্যবসা ওইসব করে না যারা কাবিরা গোনা থেকে এবং অশ্লীলতা থেকে অশ্লীলতা কাবিরা গোনা কিন্তু আল্লাহ পাকর কাবিরা গুলের মধ্যে যেগুলি বেশি নোংরা সেগুলিকে আলাদা করে বয়ান করেছেন যেমন ভালো বয়ান করতে গিয়ে বলা হয় বিশিষ্ট ব্যক্তিকে আবার আলাদা করে বয়ান করা হয় আল্লাহ ফেরেস্তা বলার পরে মালাইকা বলার পরে কি বলেছেন জিবরাল ইসলামের কথা বলেছেন তেমনি কাবিরা গোনা সবগুলি কাবিরা গোনা তার মধ্যে ফাহেসা কিন্তু ফাহেসাকে আলাদা করে আল্লাহ বয়ান করেছেন কারণ ফাহেসা নোংরামি শরীয়তেও হারাম এবং সামাজিক ক্ষেত্রেও অনেক সমাজ অন ইসলামিক সমাজ কুফুরির সমাজ কিন্তু নোংরামি উলঙ্গ হওয়া না অসম্ভব কথা তা হতে পারে না ইল্লাল্লামাম তবে ছোট গুনা আল্লাহ দয়া করবেন তবে ছোট গুনা যদি ভুল হয়ে যায় মাঝে মধ্যে আল্লাহ মাফ করবেন ইন্না রব্বাকা ওয়াসিউল ফেরা আল্লাহ রহমত হচ্ছে প্রশস্ত সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচতে হলে কাবিরা গোনা থেকে বিশেষভাবে বেঁচে থাকতে হবে নবী করিম সাল্লা একটি হাদিস রয়েছে আসলাওয়াতুল খামস সেই বোখারি হাদিস পাঁচ নামাজ অল জুমা এবং প্রত্যেক জুমা নামাজ পড়া সপ্তাহে একবার জুমার নামাজ জুমার দিনে জুমার নামাজ পড়া পাঁচ অক্ট নামাজ তাহলে বলা হয়েছে শুধু জুমা পড়া মুসলিম হইলে হবে না প্রথম পাঁচ অক্ট নামাজের কথা বলা হয়েছে তারপরে জুমান নামাজের কথা বলা হয়েছে ও রমাদান ইলা রমাজান এবং এক রমজান থেকে আর এক রমজান রমজান মাসের শ্যাম পালন করলেন রোজা ফরজ আদায় করলেন আপনি মোকাফেরা তুললে মা বেইনা হন না এর মাঝের গুণাগুলি কে মাফ করে দেবেন আল্লাহ ফাকরুল আলমিন আপনার পাঁচ অক্ট নামাজ পড়ার কারণে আপনার জুমার নামাজ আদি করার কারণে আপনার রমজান মাসে রোজার কারণে কিন্তু শর্ত একটি লাগিয়েছেন এজা উজতনে বাতিল কাবাইরো তবে শর্ত হচ্ছে কাবিরা গুনা থেকে যদি বেঁচে থাকে সুদ খাওয়া থেকে ঘুষ থেকে খুন করা থেকে জেনা থেকে অশ্লীলতা থেকে ইত্যাদিতে যত রকমের হারাম রয়েছে সেসব থেকে যদি বেঁচে থাকে জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর উপায় হচ্ছে আল্লাহ পাকের কাছে ফরজ অজেব এবাদ আদায় করার পরে হারাম থেকে নাজাজ থেকে বেঁচে থাকার পরে উপরন্তু বেশি বেশি দোয়া করা আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে রক্ষার জন্য দোয়া করা এবং জান্নাতের জন্য দোয়া করা এবং কোরআনে কেরিমে এইরকম বহু দোয়া রয়েছে তার দু একটি দোয়া সুরে আল ইমরান থেকে প্রথম দিকে উল্লেখ করা হয়েছে ফাঁকে না আজাবান্নার আল্লাহ তুমি আজাব থেকে আমাদেরকে জানামের আজাব থেকে রক্ষা করো আল্লাহ ফাকরুল আলমিনের সুরে যে যেই নবী খুব বেশি বেশি পাঠ করতেন রব্বানা দুনিয়া হাসানা হাসানা ওয়াকেনা আল্লাহ আমাদেরকে ইহ জগতে কল্যাণ দান করো মঙ্গল দান করো অফিল আখেরে তাহাসান আর পরকলে আমাদেরকে মঙ্গল দান করো ওয়াকিন আজাব আনার এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো তাহলে এই দুয়া এবং এই রকম বহু দুয়া আর আরবিতে মুখস্ত কোরআন হাদিসের দোয়া মুখস্ত না থাকে নিজের ভাষাই দোয়া আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে জাহান্নামের কাজ থেকে বাঁচাও জাহান্নামের আমল থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি রহম করো যেইভাবে দুনিয়ার ক্ষেত্রে দোয়া করছেন অনেক ভাইরা আছেন অনেকে তো দুনিয়া না আখেরাত কিছুই চান না আল্লাহ পাকের কাছে মনে করেন যে আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আর আমার সায়েন্স টেকনোলজি দিয়ে আর আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে আমি যা কিছু করার করছি আর করব। আল্লাহর কাছে না দুনিয়া চান না আখেরাত চান আবার কিছু লোক আছে এর চেয়ে একটু ভালো হলো হতো ভাগা ও শুধু দুনিয়াই চায় দুনিয়ার অনেক কিছু চাইলেন আল্লাহ আমার ছেলে যেন ভালো শিক্ষিত হয় আল্লাহ যেন আমি আমি একটু সুখী হইতে পারি আল্লাহ যেন আমি চাকরি পাই দুনিয়া তো অনেক কিছু চাইলেন কিন্তু জাহান নাম থেকে রক্ষার দুয়া করে যে চোখ দিয়ে পানি আসবে এটা হয়তো কোনোদিন তৌফিক হয়নি না দুটোই চাইতে হবে যেমন দুনিয়া চাইবেন তার সাথে সাথে আল্লাহ পাক কি বলেছেন যে আখেরাতো চাইবে তাহলে আল্লাহ পাক দুনিয়াও দেবেন এবং আখেরাতো দেবেন এই জন্য মোমিনদের দোয়া সম্পর্কে আল্লাহ এইভাবে কোরআন করিমের সুরা বাকার আয়াত নম্বর দুইশো একে তাই শিখেছেন অমিন কুল রব্বানা আতে ফিদ দুনিয়া হাসান অফিল আখরে হাসান ওয়াকিনা আযাবান্নার উলাইকা লাহুম নসিব মেম্মা কাসাব যারা দুনিয়াও চায় এবং আখেরাত চায় তারা যা কিছু করবে আল্লাহ পাক তাদেরকে তার অংশ অবশ্যই দেবেন তাহলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বের কাছে সুরা ফুরকানে জাহান্নাম থেকে রক্ষার জন্য একটি দোয়া রয়েছে আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা কারা ওয়াল্লাযিনা ইয়াকুলুনা কি বলে তারা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে তুমি ফিরিয়ে রাখো জাহান্নামের আযাবকে তুমি দূরে রাখো কারণ জাহান্নামের আযাব অত্যন্ত শাস্তিদায়ক গারামা ছেড়ে দেবে না গারাম বলা হয় ওই ঋণ ঋণ কে বলা হয় ঋণ যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন আর সময় যদি পার হয়ে যায় আর তার যদি ক্ষমতা থাকে তা আপনাকে ছাড়বে না গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বড়াবে এক্ষুনি টাকা দিয়ে উঠুক ছাড়বে না যতক্ষণ বলতে দেবেন না জাহান নামকে আল্লাহ বলছে ইন্না আজাব জাহান নামের আজাব হচ্ছে গারাম মানে ছাড়বে না না ছোড় একবারে ছেড়ে দেবে না সুতরাং আল্লাহ পাক রব্বুলের কাছে বেশি বেশি দোয়া করতে হবে রব্বানা সরেফান্না আজাব জাহান্নামা ইন্না আজাব কানা গারামা নবী করিম সাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে আল্লাহ নাসুদ আলমের হাদিসটিকে সহি বলেছেন আনাস রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রসুল্লাহ বলছেন যে মা ইয়াস আলো রাজল মুসলিমুন আল্লাহ জান্নাতা সালাসান যে কোনো মুসলিম যদি আল্লাহ পাকের কাছে তিনবার জান্নাত কামনা করে দোয়া করে তাহলে যে কোনো সময় যখন দোয়া করবেন তিনবার বলবেন নবী করিম সাল্লা সাল্লামের দোয়ার আদব ছিল শরীয়তে নীতিমালা ছিল এজা দা দা সালাসান যখনই দোয়া করতেন যে কোনো দোয়া তিনবার করে বলতেন একবার নয় হাসান হাসান তিনবার করে করা তিনবার যদি বলে আল্লাহ জান্নাহ আল্লাহ তোমার কাছে আমি জান্নাত কামনা করি নবী সাল্লাম কি বলছেন যে যদি কেউ তিনবার চায় আল্লাহর কাছে জান্নাত ইল্লা কালাতিল জান্নাত তখন জান্নাতের মুখ ফুটে যায় বাক শক্তি খুলে যায় জান্নাত কি বলে যে আল্লাহ আদখিলহুল জান্না আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও জান্নাত দরখাস্ত করে আল্লাহ ফাকর দরবারে ওয়ালা ইস্তাজারা রজুল মুসলিমুন আল্লাহ মিনান নার আর কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাকের কাছে পানা চাই স্মরণ নেই আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো সালাসান তিনবার করে বলে আল্লাহ আজের নিমিনান নার বা আল্লাহ আজের না মিনান্নার আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো বা আল্লাহ ইন্না নাউজ মিনান্নার যেভাবে বলেন না কেন ইল্লা কালাতের নার বলে আল্লাহ পাকের আল্লাহ আজির হু আল্লাহ তুমি একে থেকে রক্ষা করো দিও না আল্লাহ আল্লাহ বলেন যেন আমাদেরকে থেকে রক্ষা করেন থেকে বাঁচার পাঁচ নম্বর উপায় হচ্ছে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসবেন তখন আল্লাহ পাক তার বদলাই কে দেবেন ভালোবাসা দেবেন ভালোবাসা দেবেন আর ভালোবাসার বিনিময় হচ্ছে জান্নাত আল্লাহ ভালোবাসবে কারণ ভালোবাসায় দুই পক্ষ থেকে হতো এক তরফা ভালোবাসা টিকে না টিকে এক তরফা ভালোবাসা হয় না একদিক থেকে যদি ভালোবাসা আপনি আপনার স্ত্রী খুব ভালোবাসেন খুব ভালোবাসেন স্ত্রী ভালোবাসে না কতদিন চলে কতদিন চলে ধোকা দিয়ে তার বেশি দিন টিকিয়ে রাখা যায় না অথবা আপনার স্ত্রী খুব ভালোবাসে আপনাকে কিন্তু আপনি ভিতর ভিতর ডুবে ডুবে আরাম পানি খান আপনি হ্যাঁ নোংরা পানি খান যদি এইরকম হয় কতদিন এভাবে চলে বেশি দিন চলে না খুব ভালোবাসতো আপনাকে জীবনের চাইতে প্রাণ চাইতে ভালোবাসতে কিন্তু এই ভালোবাসা লাস্টিং করবে না তাহলে দুই পক্ষের ভালোবাসা হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমের ভালোবাসা যদি হাসিল করতে মহব্বত হাসিল করতে হয় তাহলে আল্লাহ পাককে অন্তর থেকে ভালোবাসতে হবে আমানু আসাদ্য হব্বান্লিল্লা সুরা বাকারে আল্লাহ সাদ করছেন মমিনদের গুণ সম্পর্কে যে মমিনরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে যখন সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে তাদেরকে কি জাহান নামে দেবে হ্যাঁ জান্নাত থেকে মাহরুম বঞ্চিত রাখবে কখনো হতে পারে না এই মর্মে একটি হাদিস আছে আনাস রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন যে একদিন একটি শিশু ছোট্ট নাবালক এক দুই বছরের ছেলে রাস্তায় বেরিয়ে গেছে মদিনায় রাস্তায় বেরিয়ে গেছে নবী করিম সাল্লাম এবং তার সাহাবাই কেরাম এক দল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায় বেশ কিছু লোক যদি হাঁটি আর একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে ভয় পাবে না হ্যাঁ বাচ্চার মা বাচ্চার বাবা ভয় পাবে কি জানি পায়ের তলে না পড়ে যায় বাচ্চাটি আর গরু ছাগল হলে তারও বিপদ নবী করিম সাল্লাহ আলী রাত উম্মসবি আল কৌম যখন লোকজনকে ভিড় করে রাস্তা দিয়ে আসতে দেখলো ওই শিশুর মা খাসিয়াত আহা তার খুব আশঙ্কা হলো যে আমার ছেলে মনে হয় মানুষের পায়ের তলে ভিড় ভাড়ে পড়ে যাবে দৌড় দিয়ে আসে ফাঁসাত ও হামালাথা দৌড় দিয়ে আসলো আসার পরে বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিল রক্ষা করার জন্য যাতে করে কারো পায়ের তলায় দোলে না যায় ওয়াকালাত ইবনি ইবনি দূর থেকে দৌড় দিয়ে আসছে আর চিল্লাচ্ছে যে দেখেন সতর্ক সাবধান দেখবেন দেখবেন আমার বাচ্চা আছে আমার বাচ্চা আছে আমার বাচ্চা আসছে আছে লোকেরা বলল ইয়া রসুল আল্লাহ সাহাবেকেরা বললেন হে আল্লাহ রসুল মা কানাত হাজিল তুলকি ইবনা হাফিন্নার এই মহিলা এত ভালোবাসে বাচ্চাকে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে দেখেই তো যাচ্ছি শত্রুকে তারপর দৌড় দিয়ে চলে আসছে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য এ কি জাহান নামে যে আগুনে ফেলতে পারে বা দুনিয়ার আগুনে ফেলতে পারে যদি বলে তোমাকে এক লাখ টাকা দেবো এই মহিলা তোমাকে এক লাখ টাকা দেবো তোমার বাচ্চাকে আগুনে ফেলে দিতে হবে ফেলবে কখনো ফেলবে না এত ভালোবাসে কখনো ফেলতে পারে নবী নবী সাল্লাম সাহাবাই কেরামদের এই কথার উত্তরে বললেন না কোনোদিন ফেলতে পারে না দুনিয়ার আগুনে মা ছেলেকে ফেলে দিবে এটা হতেই পারে না অসম্ভব এইরকমই মনে রাখবে আল্লাহ পাকের হাবিব যে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে কোনোদিন জাহান নামে দেবে না সুতরাং আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করতে হবে আল্লাহকে যদি ভালোবাসতে হয় ইনকুন্তুম তহেব্বন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার দাবি করতে চাও এবং তার প্রমাণ দিতে চাও তাহলে কি করতে হবে ফাত্তাবেউনি রসুল্লাহ সাল্লাহ আলি অনুসরণ করো আল্লাহ পাক নবী বলছেন তুমি তাদেরকে জানিয়ে দাও যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো ইহ বিবকুমুল্লাহ তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে মহাব্বত নাজিল হবে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ভালোবাসার যেন তৌফিক দান করেন তাকে এবং আমাদেরকে আল্লাহ পাক যেন ভালোবাসেন আল্লাহ হব্বাকা ও হব্বা মাই হেব্বুকা ওয়াল আমার আহমদ এবং হাকিমের হাদিস আল্লাহ নাসুল আলমান রহমতুল্লাহ হাদিসটি সহি বলেছেন জাহান নাম থেকে রক্ষার আরেকটি উপায় হচ্ছে জাকাত আদায় করা নামাজের পরে কারণ যেই ব্যক্তি জাকাত দেবে না তার সম্পর্কে কোরআন এবং হাদিসে কঠোর জাহান নামের শাস্তির কথা এসেছে সোরায় তবে আল্লাহ পাকের সাদ করেছেন যারা স্বর্ণ চাঁদি টাকা পয়সা রিয়াল ডলার ব্যাংক ব্যালেন্স করে রাখলো বাড়িতে সঞ্চিত করে রাখলো আল্লাহ রাস্তায় খরচ করলো মানে জাকাত দিল না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও তারপর আল্লাহ বলছেন জাহান্নামা তার ধন সম্পদগুলি টাকা রিয়াল ডলারগুলিকে স্বর্ণ চাঁদিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে ইহমা আলিহা ফিনারে জাহান্নামা ফাতুকু আবিহা জিবাহ মজনুবহ মজহুর মুখে গালে দাগ দেওয়া হবে শরীরে দাগ দেওয়া হবে জহুর রহম পিঠে দাগ দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরিস্তার আজাবের ফেরিস্তারা জাহান নামে শাস্তি দেবে যারা জাকাত আদায় না করবে সঠিকভাবে সুতরাং জাকাত আদায় করবেন জাকাত আদায় করা হচ্ছে জাহান নাম থেকে রক্ষা পাওয়ার নামাজের পরে উপায় জাহান নাম থেকে রক্ষার সাত নম্বর উপায় হচ্ছে রোজা পালন করা শ্যাম পালন করা ফরজ রোজা আদি করা এবং ফরজের সাথে সাথে মাঝে মাঝে ফরজের পরে সারা বছর এগারো মাস আর কোন রোজা নেই এমন জানেন না হয় যাতে করে নফল রোজাও মাঝে মাঝে রাখেন কারণ নবী করিম সাল্লা একটি হাদিস আছে ইন্নামা সিয়াম জুন্না সিয়াম রোজা হচ্ছে ঢাল ঢাল বর্ম কিরকম ঢাল কেমন ঢাল ইয়াস্তাজন্য বেহাল আবদ মিনান্নারে বান্দা তা দিয়ে জাহান্ন থেকে নিজেকে রক্ষা করে তাহলে রোজা রাখলে জাহান্নাম থেকে হেফাজতে থাকবেন যেমন নবী করিম সাল্লাম এই হাদিস প্রমাণ করে নবী আরেকটি হাদিস বলেছে মানসামায়মান ফি সাবিল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টের জন্য একটি রোজা রাখে এটা হচ্ছে ব্যাপক কথা আর কেউ কেউ বলেছেন না জিহাদ ফিস হয়ে লেগেছে কষ্টের কাজ কষ্টের রাস্তায় গিয়েছে তারপরে সেখানে রোজা রাখে তাহলে মাঝে মাঝে নফল রোজা রাখা কষ্টের দিনে বড় দিনে তাপের দিনে এগুলি হচ্ছে এমন আমল যে নবী করিম সাসম তার ফজিলত বলেছেন বাদ আল্লাহ ওয়াজহাহু আনিন্নার সাবঈনা খারিফান আল্লাহ পাক তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্ব রাখবেন সত্তর বছরের দূরত্ব রাখবে তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা আর তার আগে ফরজ রোজায় যেন কোন রকমের ত্রুটি না থাকে মোত্তাফকুন বখারি মুসলিম হাদিস জাহান্নাম থেকে রক্ষার আর একটি উপায় হচ্ছে আট নম্বরে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভালোবাসার সাথে আল্লাহকে ভয় করতে হবে যেমন ভালোবাসতে হবে তেমন ভয়ও করতে হবে দেখেন জালেম যদি আপনার ম্যানেজার থাকে ফোরম্যান সুপারভাইজার থাকে ভয় করেন কিন্তু ভালোবাসেন না ঠিক না আচ্ছা আবার স্ত্রী ভালোবাসেন কিন্তু ভয় করেন না ভয় করেন স্ত্রী ভয় করেন না আজকালকার কিছু দুর্বল পুরুষ আছে হয়তো হতে পারে ব্যতিক্রম কিন্তু আসলে হচ্ছে যে কোনো ব্যক্তি দুর্বলকে হ্যাঁ ওই রকমই উদাহরণ দিচ্ছি কর্মক্ষেত্রে মোদির আপনাকে ভয় করেন না কিন্তু ভালোবাসতে পারে কাজ নেওয়ার জন্য ভালোবাসে আপনাকে কিন্তু আল্লাহ পাকরাবুল আলমিনের ক্ষেত্রে কেমন হইতে হবে যেমন ভালোবাসতে হবে তেমনই ভয়ও করতে হবে যেমন যদি আদর্শ আব্বা হয় আদর্শ বাবা আদর্শ মা তাহলে ছেলে মেয়েরা ভালোবাসে বাপ মাকে আর ভয়ও করে আবার ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু একটু ভুল করে দিলে ভয়ে কাঁপে যে কি যে করবে আমার আব্বা কি যে হবে আজ বাড়িতে গেলেই ভয় করে কিন্তু ভালোবাসে তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভালোবাসতে হবে এবং তার সাথে সাথে ভয়ও করতে হবে এই আশা করে থাকলে হবে না যে আল্লাহকে ভালোবাসি আল্লাহ দেবেন জান্নাত না ভয় করতে হবে যে কি জানি কোন ভুলে আল্লাহ যদি ধরে নেন তাহলে কঠোর শাস্তি হয়ে যাবে সুতরাং সতর্ক থাকতে হবে গোনা থেকে আল্লাহ ফাকরাবুল আলমীকে ভালোবাসা কোরআনে করিম আল্লাহ ফাকরুল আলমীকে ভয় করা সম্পর্কে কোরআনে করিমের বহু আয়াত রয়েছে তার মধ্যে একটি আয়াতে আল্লাহ ফাকের সাদ করেছেন আম্মা পাড়াতে রয়েছে আম্মামান ওয়া আল্লাহ পাক সামনে রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদাহি করতে হবে এবং এর প্রমাণ পেশ করলো কি দিয়ে অনাহান্নাফসানিল হাওয়া নিজের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো আল্লাহকে যেহেতু ভয় করে সেই জন্য নিজেকে পাপ থেকে গনহা থেকে বাঁচিয়ে রাখলো তাহলে আল্লাহকে ভয় যদি করে ফাইনাল জান্নাত মামা তাহলে জান্নাত হচ্ছে তাদের বাসস্থান জান্নাত হবে আল্লাহ ফকরবুল সুরায় রহমান এরশাদ করেছেন ওয়ালেমান খাফা মাকামারব্বেহি জান্নাতান যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলো তাদের জন্য এক জান্নাত নয় দুই জান্নাত রয়েছে আল্লাহ ফাকর দুই জান্নাত কেমন ভাবে দিবেন দুই জান্নাত হইতে পারে জান্নাত মানে বাগান আল্লাহ পাকে এমন বাগান আপনি দুনিয়ার বাগান মনে করি না যে আমারও তো দুনিয়া বাগান আছে আম বাগানে যারা মালিক অথবা খেজুর বাগানের মালিক অথবা আঙ্গুরের বাগানের মালিক ভাবিয়েন না আপেলের বাগান মালিক আল্লাহ ফাকর জান্নাত দেবেন দুই জান্নাত কেমন জান্নাত হবে তা মানুষের কল্পনায় আসতে পারে না যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাহ বলেছেন তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিস এসাদ করেছেন আবু রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন হাদিস তিরমিজিত রয়েছে লায়ালে জন্নার দুই শ্রেণীর লোক জাহান নামে যাবে না দুই শ্রেণীর লোক জাহান নামে যাবে না তার মধ্যে এক হচ্ছে রাজুল্লুন বাকামিন খাসিয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে পারল আমি আপনি প্রত্যেকে চিন্তা করে দেখুন তো যে আল্লাহর ভয়ে কোনোদিন কাঁদতে পেরেছেন দুনিয়ার কিছু নেওয়ার জন্য না পাল্লা মুসিবত এসেছে বা কারো জুলুম চলছে অথবা খেতে পাচ্ছেন না মানসিক পেরেশানি আছেন সেই জন্য দোয়া করতে গিয়ে কান্না অনেকেরই আসে না ওই দোয়ার কথা বলছি না শুধু জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে কেঁদে ফেললেন আপনি এইরকম যদি আপনার ইমান তৈরি হয়ে যায় নবী করিম সাল্লাম বলছেন লাইলে জুন্নার জাহান নামে যাবেন ওই ব্যক্তি রজলুন বাকামিন খাসিয়াতিল্লা যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে পারল আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কান্না চলে আসল কেঁদে ফেললো আল্লাহর দরবারে শেষ দায় পড়ে কেঁদে ফেললো দোয়া করতে করতে কেঁদে ফেললো নির্জনে আল্লাহ লোক দেখেন আবার অনেকে কান্না করে না ওই কান্না না লুকিয়ে একাই আছে শুধু মাত্র আল্লাহর ভয়ে কেঁদে ফেললো সেই ব্যক্তি জাহান নামে যাবে না আর এক লোক জাহান নামে যাবে না ওলা ইসলামে গোবারুন ফিসাবির ও দোকানো জাহান্নাম আর আল্লাহর রাস্তায় যাদের পায়ে ধুলো লেগেছে আল্লাহ রাস্তায় যাদের পায়ে ধুলো লেগেছে এই ধুলো আর জাহান্নামের ধোঁয়া একসাথে হবে না অর্থাৎ ওই ব্যক্তি জাহান নামে যাবে না যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ধুলো ধূসরিত হয়েছে ধুলো মেখেছে জিহাদ ফিসারিল্লাহ যখন ফরজ থাকবে তখন আর আজকালকার জামানায় দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইসলাম প্রচারের ক্ষেত্রে হক কথা বলতে গিয়ে মানুষকে নামাজের দিকে দাওয়াত দিতে গিয়ে তহিদ সন্ন্যতের দিকে দাওয়াত দিতে গিয়ে ভালো কাজের দিকে আহ্বান করতে গিয়ে অন্যায় কাজে বাধা দিতে গিয়ে ইসলামের সেবায় যে আপনার শরীরে ধুলা লেগেছে পায়ে ধুলো লেগেছে আল্লাহ আকরবুল আলমিন এই নেক আমলের বরকতে জাহান্নাম থেকে রক্ষা করবেন জাহান্নাম থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে নয় নম্বরই তা হচ্ছে ইয়াতিমদের লালন পালন করা যাদের আশেপাশে এতিম আছে ভাগ্নে ভাগ্নি এতিম আছে ভাতিজা ভাতিজি ভাসতে ভাসতি এতিম আছে এরা কাছের এছাড়াও গ্রামে এতিম আছে তাদের দেখাশোনার কেউ নেই নবী করিম একটি ছোট্ট হাদিসে বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়তিম আমি এবং ইয়তিমের লালন পালনকারী হা কাজাফিল জান্না জান্নাতে এইভাবে থাকবো আর ও আশারা সাব্বাবা অল উস্তা সাব্বাবা বলা হয় যেই আঙ্গুলটি দেখিয়ে গালি দে সাব মানে গালি দেওয়া আরবরা প্রাচীন যুগে গালি দিত আচ্ছা বেটা তোকে দেখব হ্যাঁ আজকালও করে তাই না তো এই সাব্বাবা যার নাম ইসলামে নিয়ে এসে পরিবর্তন করা হয়েছে শাহাদাতের আঙ্গুল আশাহাদ বলার আঙ্গুল শাহাদাতের আঙ্গুল এবং উস্তা এ মধ্যমা এই দুইটি আঙ্গুল পাশাপাশি রেখে কতটা পার্থক্য সামান্য একটু পার্থক্য আছে এইরকম ভাবে জান্নাতে আমি রসুল্লাহ সাল্লাম এবং এতিমের যেই ব্যক্তি লালন পালনকারী আমরা বসবাস করব সেখানে থাকব। তাহলে জাহান্নাম থেকে রক্ষার উপায় হচ্ছে এতিমদের দেখাশোনা আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন জাহান্নাম থেকে বাঁচার শেষ উপায় দশ নম্বর উপায় দিয়ে আমি শেষ করছি আজকে আলোচনা তা হচ্ছে এই জবানের বাক শক্তির হেফাজত করা জিব্বার হেফাজত করা আর লজ্জা স্থানের হেফাজত করা আর এই বিষয়টি অত্যন্ত ব্যাপক এর ওপরে একটি দুটি বক্তব্যের প্রয়োজন হতে পারে আল্লাহ ফাকর যেন আমাদেরকে জবানের হেফাজতে তৌফিক দান করেন লজ্জা ইসলামের হেফাজতে যেন তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ করেছেন কে আছে যে আমাকে জামানত দেবে দায়িত্ব নিশ্চয়তা দেবে দায়িত্ব নিয়ে যে আমি আমার জবানের হেফাজত করব কি থেকে হ্যাঁ বলেন হ্যাঁ হারাম খাওয়া থেকে এক আর হারাম কথা বলা থেকে না জায়জ অবৈধ কথা বল অন্যায় কথা বলা থেকে দুটো দিক তাহলে জবানের হেফাজতের ক্ষেত্রে রয়েছে হারাম খাবেন না এবং এই জবান দিয়ে হারাম কথাবার্তা অবৈধ কথাবার্তা বলবেন না গান বাজনা অশ্লীলতা ইত্যাদি যত কিছু হারাম আছে কাউকে ষড়যন্ত্রের কথা ষড়যন্ত্রের মিটিং এই জবান দিয়ে করবেন না মারো আমি আছি ধরো আমি আছি করো আমি আছি হ্যাঁ এইসব করবেন না যেই ব্যক্তি জবানের হেফাজতের দায়িত্ব নিল যে কন্ট্রোলে রাখবে এবং দুই পায়ের মাঝখানের হেফাজত অর্থাৎ লজ্জা ইস্তানের হেফাজত আজ আজমানুল্লাহুল জান্না আমি রসুল উল্লাহ আলি সাল্লাম তার জন্য জান্নাতের জামানত দিচ্ছি মানে নিশ্চয়তা দিচ্ছি সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ ফাকর আমাদেরকে জবানের হেফাজতে তৌফিক দান করেন আমাদেরকে যেন সার্বিক দিক থেকে গুনহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন একটি হাদিস দিয়ে শেষ করছি সময় এগিয়ে চলে গেছে নবী সাল্লাম সাহাবাহাম একবার জিজ্ঞাসা করলেন বা সাহাবা ইকরামদের জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো যে সবচাইতে বেশি জান্নাতে যাওয়ার জান্নাতে সবচেয়ে বেশি কারা যাবে কোন গুণের অধিকারে জান্নাতে বেশি যাবে আকসার মায়ুদ খেলুর জান্না জান্নাতে কোন কোন কারণে বেশি যেতে পারবে নবী করিম দুটি কারণ বলেছেন সাহাবিকরমদেরকে বললেন দুটি কারণ একটি হচ্ছে তাকু আল্লাহ আল্লাহকে ভয় করা আর গোনা থেকে বেঁচে থাকা আল্লাহকে ভয় করে সেই জন্য আর আর কি হচ্ছে হোসনুল খলুক উত্তম চরিত্র তাহলে চরিত্রবান হইতে হবে নামাজি কিন্তু চরিত্র ভালো না এমন হইলে হবে না নামাজি কিন্তু ভাইদের ক্ষেত্রে একবারে বকিল কৃপন হ্যাঁ বনের ক্ষেত্রে বকিল কৃপন বোন যেন জমিতে ভাগ না পায় আব্বা লিখে দিয়ে দে মা লিখে দিয়ে দাও তুমি না হলে বনের হয়ে যাবে আজকাল এই শয়তানি খুব চলছে আল্লাহর ভয়ের পরে উত্তম চরিত্র মানুষের সাথে বান্দার সাথে যার সাথে আপনি বসবাস করছেন যেখানে আছেন যেখানে থাকবেন উত্তম চরিত্রের অধিকারী হবেন এটি হচ্ছে জান্নাতে যাওয়ার মুখ্য কারণ আর জাহান নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে নবী করিম সাল বলছেন ওয়াকসার মায়ুদ নার আর সবচেয়ে বেশি জাহান নামে দাখিল করবে যেই কারণগুলি দুটি আল আজওয়াফান দুই পেট নবী এই হাদিসে বলেছেন দুই পেট এক পেটের নাম হচ্ছে আলফাম আর আরেকটি ফার্জ ফাম মানে মুখ আরেকটি হচ্ছে লজ্জা ইসলাম তাহলে মুখের হেফাজত করতে হবে মুখমন্ডল মানে মুখের এই জবানের হেফাজত করতে হবে আর হেফাজত করতে হবে লজ্জায় হেফাজত করতে হবে আল্লাহ আকরবুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন ইবিন মাজার হাদিস আল্লাহ আসমদ আলমিন হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ পাক আমাদেরকে যেন জাহান্নাম থেকে রক্ষা করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আমাদের যেসব ভাইয়ের ইন্তেকাল করেছেন মমিন মমিনাত বোনেরা আল্লাহ পাক তার যেন রুহের মাগ ফেরাত করেন বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন ইঞ্জিনিয়ার আমজাদ সাহেবের আগে আপনাদেরকে দোয়া করতে বলেছিলাম তিনি ঢাকা হসপিটালে বেশ কিছুদিন থেকে ভর্তি ছিলেন এখান থেকে যাওয়ার পর এখানে নিয়মিত দশ বছর ধরে আসতেন তার তার ইন্তেকাল হয়েছে গত কালকেই বা তার আগের রাতে গত রাতের আগের রাতে ইন্তেকাল হয়েছে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল দোষ দান করেন তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আল্লাহ সান্ত্বনা যেন দান করেন আল্লাহ পাক তার গোনা খাতা যেন মাফ করেন আল্লাহ পাক তার কবরের আজাবকে যেন দূর করে দেন কবরের জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন এছাড়াও অনেকে এন্তেকাল করেছে এইভাবে বলছেন মুসা ভাইয়ের আম্মা এন্তেকাল করেছেন এইরকম আর ভাই বললেন আমাকে একটু আগে আল্লাহ পাক যেন সকলকে জান্নাতবাসী করেন আল্লাহ পাক যেন গোনা খাতা যেন মাফ করে দেন আমিন আরব্বর আলমিন আল্লাহ মকফিল না ও মাইয়াতেনা ও শাহেদেনা ও গায়েবেনা ও সগীরেনা ও কবিরেনা ও ذكر وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه ووقهم من عذاب القبر وعذاب النار سبحان ربك رب العزه يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين